পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ পিস টিভি বাংলায় পিস টিভি বাংলার নিয়মিত ধারাবাহিক দর্শ কিতাব উত্তাহিদ এর প্রোগ্রামে আসুন আমরা কিতাব উত্তাহিদ একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ যা কোরআন ও হাদিসের মাধ্যমে শুধু সংকলিত হয়েছে কোনো ব্যক্তিগত চিন্তা চেতনার আলোকে নয় আসুন আমরা আজকের যে বিষয়ে দর্শ আলোচনা করব লেখক রাহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন চৌষট্টিতম অধ্যায় বাবু মা জা আফিল ইকসাম আলাল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া আলার উপর খবরদারি করে কসম করা সম্পর্কে এ অধ্যায় অর্থাৎ আল্লাহ সুবাহানা হুয়া আলার যে সমস্ত বিষয়গুলি সেগুলিকে নিজে যেন বেশি আরও পাওয়ারফুল মনে করে কসম করে বলা উদাহরণস্বরূপ আল্লাহ রাবুল আলমিন তিনি ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে কাউকে শাস্তি দিতে পারেন কিন্তু আমি যখন বলবো যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এটাই হলো ইকসাম আলাল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে শাস্তি দিবেন কারণ শাস্তি দেওয়া বা ক্ষমা করা বিষয়টা আল্লাহ সুবাহ হওয়াতে আলাপ আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটাকে জোর তাগিদ করে প্রকাশ করার জন্য বলার জন্য আমাকে দায়িত্ব দেননি আমি আল্লাহর চেয়ে আরও বড় ক্ষমতাশীল নই যে আল্লাহ রাবুল আলমিন তোমাকে ক্ষমা করবেনই না এটা একেবারে আল্লাহর কসম করে আমি বলছি প্রিয় বন্ধুরা তাই এই বিষয়টি যেন এক প্রকার আল্লাহ সুবাহনত আল্লাহর উপর খবরদারি করা হয় আল্লাহ সুবাহনত আল্লাহর উপরে নিজেকে আরও বড় করে নেওয়ার একটা ভাব সৃষ্টি হয়ে যায় নিজের একটা অহংকার ও বরত্ব একটা ভাব প্রকাশ পায় এজন্য এটি আল্লাহ সুবাহানুয়া তাল্লার সাথে বেয়াদবীমূলক আচরণ আল্লাহ সুবাহানুয়া তালার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী একটি আচরণ যা কোনো মমিন মুসলিমের জন্য কখনো শোভা পায় না লেখক রাহমহল্লা তাই তৌহিদের ধারাবাহিক আলোচনায় তিনি এ অধ্যায়টি নিয়ে এসেছেন লেখক রাহমহল্লা এখানে এ অধ্যায়ে যে হাদিস নিয়ে এসেছেন একটি সহি মুসলিমের হাদিস আমরা হাদিসটি পড়ে শুনি শুনে এই বিষয়টিকে নিয়ে আমরা একটু আলোচনা করি প্রসিদ্ধ সাহাবি জন্দব বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন কাল রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন কাল রাজুলুন ওয়াল্লাহ ফুলান একজন ব্যক্তি বলছেন যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ মুখকে ক্ষমা করবেন না ফকল আল্লাহ আজ্লা আল্লাহ রাবুল আলমিন যে এই কসম করে বলল তার প্রতি রেগে গিয়ে আল্লাহ রাবুল আলমিন বলছেন কার এমন সাহস রয়েছে সে আমার উপর বাড়াবাড়ি করে কসম করে বলতে চায় যে আমি অমুককে ক্ষমা করব না কার এত সাহস ঠিক আছে আমি তাকেই ক্ষমা করে দিলাম আর তোমার আমল সবগুলিকে আমি বাতিল করে দিলাম আল্লাহ আকবর রাহ মুসলিম হাদিসটি সহি মুসলিমে এসেছে দুই হাজার ছয়শত একুশ নম্বর হাদিস প্রিয় বন্ধুরা অতএব আল্লাহ সুবাহানা হাত আল্লাহর উপর কসম করে কিছু বলা এটি এত সহজ কথা নয় এটি হারাম বরং মানুষ তার নিজের আমলগুলিকে এর মাধ্যমে বাতিল করে দিতে পারে বাতিল করে ফেলতে পারে এটাই আমরা এই হাদিস থেকে বুঝছি وفي حديث أبي هريرة أن القائل رجل عابد قال أبو هريرة تكلم بكلمة أو بقت دنياه وآخرته এই হাদিসটি আবার আবু হুরাদিল্লাহ যিনি বর্ণনা করছেন তিনি বলেছেন যে সেখানে কালা রাজুলুন একটি লোক বলল যে আল্লাহ অমুককে কখনো ক্ষমা করবেন না যে লোকটি বলেছিল সে ছিল রাজুলুন আবেদুন সে একজন আবেদ মানুষ মানে খুব আবাদতগার মানুষ রাত দিন সবসময় আবাদত বন্দীকে নিয়ে ব্যস্ত থাকতো তো সেই ব্যক্তি আসলেই সমস্যা হলো এখানে মানুষ যখন খুব আবেদ হয়ে যায় কিন্তু তার মাঝে যখন জ্ঞানের অভাব হয়ে যায় তসবি তাহলে জেকের আজগার নামাজ রোজায় সে সব সময় ব্যস্ত কিন্তু তার মাঝে জ্ঞানের অভাব ইসলাম সম্পর্কে তার সঠিক ধারণা নেই কোন আবাদত করলে কত ফজিলত পাওয়া যায় এটাই সে খালি খুঁজে কিন্তু ইসলাম এর লক্ষ্য উদ্দেশ্য চিন্তা চেতনা সেগুলি সে জানার শেখার বোঝার চেষ্টা করে না সে আবাদত নেই বা স্কুল যখন হয়ে যায় তার মাঝে যখন ইসলাম সম্পর্কে অজানাটাই বেশি স্থান লাভ করে এমন পর্যায়ে সে কি করে বসে এমন পর্যায়ে সে বিভিন্ন এমন কথা আবেগবশত হয়ে এমন কথা কিছু বলে বসে যখন ভালো করতে গিয়ে অন্যায় লিপ্ত হয়ে যায় উদাহরণস্বরূপ বলি একজন মানুষ খুব দিনদার মানুষ তার ভিতরে ইমান এত তাজা এত মজবুত রাস্তা দিয়ে বের হলো বের হয়ে দেখছে যে রাস্তায় এক মানুষ হয়তো সে মদপান করতেছে এ দেখে তার সে তো তাজা ইমানের মানুষ দেখে সে নিজেকে থামাতে পারেনি এবং মনে করলো যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত হাত দিয়ে তাই সে ব্যক্তি কি করে সেই মদপানকারীকে অন্যায়ের প্রতিবাদ করবে এবং ইমানদার সে বেঈমানি কাজ হচ্ছে তার সামনে এমনভাবে অতর্কিতভাবে সেই ব্যক্তির উপর আক্রমণ চালায় আক্রমণ চালালে সে ব্যক্তি মারা গেল ফলে কি দাঁড়ালো ফলে দাঁড়াবে এখন এই ব্যক্তি হলো সে তার হত্যাকারী কারণ সে এমন অপরাধে লিপ্ত হয়েছে ঠিকই কিন্তু সেই অপরাধে লিপ্ত হওয়ার কারণে ইসলাম একে হত্যা করার মতো তাকে অনুমতি দেয় নাই হত্যা করার মতো বিধান দেয়নি প্রিয় বন্ধুরা তাই আসলে ইসলাম আবেগের নাম নয় ইসলাম অজ্ঞতার নাম নয় এই জন্য ইসলামের নির্দেশ হলো সর্বপ্রথম আমাদেরকে ইসলাম সম্পর্কে শিখতে হবে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন আয়াতে বলছেন নির্দেশই হলো সর্বপ্রথম ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালা পড়ো আল্লাহ রাবুল আলমিন বলেন ফা আলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো আল্লাহ রাবুল আলমিন বলেন হালিয়াস্তাবিল্লাদিন যারা জানে আর যারা জানে না তারা সবাই কি সমান হতে পারে কখনো সমান হতে পারে প্রিয় বন্ধুরা তাই এ হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ সুবাহ হওয়া তালার উপর খবরদারি করা কোনো মানুষের জন্য শোভা পায় না কখনো বৈধ নয় এটাও এক প্রকার বাড়াবাড়ি অপরাধী অপরাধ করলে অপরাধী হবে আল্লাহ রাবুল আলমিন তার শাস্তি দেবেন এক্ষেত্রে হয়তো আমরা এতটুকু বলতে পারি যেই ব্যক্তির যে অপরাধগুলি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন নিশ্চিত করে দিয়েছেন অপরাধের শাস্তি সম্পর্কে সেই ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে এজন্যই বিদ্যানগণ বলেন আলেমগণ বলেন যে এক্ষেত্রে তিনটি অবস্থা হতে পারে প্রথম হলো আল্লাহ সুবাহতালা এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যে সমস্ত বিধানগুলি দিয়েছেন হবহু সেই বিধানের আলোকে কেউ যদি কসম খেয়ে থাকে বলে তাহলে সেটা জায়েজ হতে পারে যেমন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে কিয়ামতের মাঠে সুপারিশ করার অনুমতি দেবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তখন সুপারিশ করবেন তো এক্ষেত্রে কেউ যদি বলে যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলী হুসাল্লামকে সুপারিশ করার অনুমতি দেবে বা আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা কেয়ামতের দিন রাসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ কবুল করবেন এটাতে অসুবিধা নেই কেন অসুবিধা নেই যেটা স্পষ্ট হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই সংবাদ দিয়েছেন অন্যভাবে কেউ যদি বলে যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবাহ মুশ্রিকের গোনাকে ক্ষমা করেন না তাহলে অসুবিধা নেই কেন আল্লাহ রাবুল আলমী নিজেই বলছেন ইন্নআল্লাহ কাবে যারা আল্লাহ সুবাহর সাথে যে শেরকে লিপ্ত হবে আল্লাহ রাবুল আলমিন তার গুণাকে ক্ষমা করবেন না আল্লাহ রাবুল আলমিন নিজে বলে দিয়েছেন তাই এই ক্ষেত্রে কেউ যদি কেউ কসম করে ফেলে কখনো এটাতে কোনো অসুবিধা নেই এ হলো প্রথম দ্বিতীয় হলো কেউ যদি আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি কোনো পূর্ণ ইমানদার আল্লাহ সুবাহ প্রতি ভালো ধারণা রেখে কোনো কিছু কসম খেয়ে থাকে তাহলে সেটাও জায়েজ হতে পারে যেমন এক হাতিসে এসেছে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম এর সময় একজন মহিলা সাহাবি তিনি আরেকজনকে আঘাত করার কারণে তার দাঁত ভাঙে গেলে এখন এই মহিলা সাহাবির কেসাসের হিসাবে তার দাঁত ভাঙতে হবে কিন্তু মহিলা সাহাবির পক্ষ থেকে তার একজন নিকটতম ব্যক্তি তিনি বললেন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম না কখনো না তার দাঁত ভাঙা হবে না তার দাঁত ভাঙা হবে না আল্লাহর কসম করে বলছি তার দাঁত ভাঙা হবে না কেন আল্লাহ রসুল সাল্লাম অপেক্ষা করলেন আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে বিধান নাজিল হয়ে গেল যে যার কেসাস দাঁতের বিনিময়ে দান এই কেসাসের বিধান তবে যাকে ক্ষমা করা হবে সেই বিষয়ে কোনো কেসাসের বিষয়ে প্রযোজ্য হবে না যারা কেসাস নেওয়ার পক্ষ তারা অটোমেটিকভাবে এই আয়াত শুনেই তারাও এটাকে ক্ষমা করে দিল নবী সাল্লাম বলছেন ইন্না মিনে আল্লাহর এমন বান্দা রয়েছেন তারা যদি আল্লাহর উপরও কসম করে কিছু বলে আল্লাহ আলমিন সেই বিষয়টাকে পূর্ণ করে দেন আল্লাহ এটা হলো কখন যখন আল্লাহ সুবাহান আল্লাহর প্রতি এই ধরনের ইমান থাকবে এবং আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি এই ধরনের ভালো ধারণা থাকবে সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হলেই যখন নিজেকে অহমিকাতা অহমিকা বশত নিজেকে বড় মনে করে যখন কেউ মনে করবে যে এই নিজেকে বড় করে তোলার ক্ষেত্রে যখন সে মনে করবে হ্যাঁ তুমি এই করেছো তাহলে আল্লাহ ঠিক আছে এটা মাফ করবেন না বা আল্লাহ তোমাকে এই শাস্তি দেবেন এই ধরনের নিজেকে যদি বরত্ব ভাব প্রকাশ করতে গিয়ে কেউ বলে থাকে তাহলে তার ক্ষেত্রে এটি হারাম হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার ক্ষেত্রেই এ হাদিসটি বলেছেন আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন কার এত সাহস রয়েছে যে আমার উপর এই ধরনের কসম করে বলতে পারে ঠিক আছে দেখি আমি কি করলাম আমি তাকেই ক্ষমা করে দিলাম আর যে এত বাড়াবাড়ি করলো তারই আমি জীবনের সব আমলগুলি ধ্বংস করে দিলাম প্রিয় বন্ধুরা তাই আসুন এ অধ্যায় থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি সে শিক্ষাটি হলো আল্লাহ সুবাহানুয়া বিষয়ে বাড়াবাড়ি করে এই কসম খাওয়াটা হারাম তবে আমরা কয়েকটি সুরত বললাম যে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 প্রিয় দর্শক বৃন্দ আমরা সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসলাম বিরতির আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর কাছে সাহাবি তিনি কসম খেয়ে বলছেন আনাস রাজিয়াল্লাহুর চাষা তিনি কসম খেয়ে বলছেন যে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি যে তার দাঁত ভাঙা হবে না আল্লাহর কসম করে বলছেন আল্লাহ রাবুল্লা আলমিন এর প্রতি সে ভালো ধারণা রেখেই বলেছে পরক্ষণে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল যে মানুষের বিনিময়ে মানুষ দাঁতের বিনিময়ে দাঁত একে শ্বাস তবে যাকে ক্ষমা করে দেওয়া হবে তার ক্ষেত্রে সেই কেশাস প্রযোজ্য নয় সেখানে কেশাস নেওয়ার নিতে হবে না নেওয়ার প্রয়োজন নেই এ আয়াত যখনই নাজিল হয়ে গেল যারা কেশাস নেওয়ার পক্ষ তারা অটোমেটিকভাবে এই আয়াত শুনেই তারাও এটাকে ক্ষমা করে দিল নবী সাল্লাম বলছেন ইন্না মিনে ইবাদিল্লাহি মানলাউ আকসামা আল্লাহ আবার রাহু আল্লাহর এমন কতক বান্দা রয়েছেন তারা যদি আল্লাহর উপরও কসম করে কিছু বলে আল্লাহ রাবুল আলমিন সেই বিষয়টাকে পূর্ণ করে দেন সুহান আল্লাহ এটা হলো কখন যখন আল্লাহ সুহান আল্লাহর প্রতি এই ধরনের ইমান থাকবে এবং আল্লাহ সুবাহান তাল্লার প্রতি এই ধরনের ভালো ধারণা থাকবে সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হলেই যখন নিজেকে অহমিকাতা অহমিকা বশত নিজেকে বড় মনে করে যখন কেউ মনে করবে যে এই নিজেকে বড় করে তোলার ক্ষেত্রে যখন সে মনে করবে হ্যাঁ তুমি এই করেছো তাহলে আল্লাহ ঠিক আছে এটা মাফ করবেন না বা আল্লাহ তোমাকে এই শাস্তি দেবেন এই ধরনের নিজেকে যদি বরত্ব ভাব প্রকাশ করতে গিয়ে কেউ বলে থাকে তাহলে তার ক্ষেত্রে এটি হারাম হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার ক্ষেত্রেই এ হাদিসটি বলেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন কার এত সাহস রয়েছে যে আমার উপর এই ধরনের কসম করে বলতে পারে ঠিক আছে দেখি আমি কি করলাম আমি তাকেই ক্ষমা করে দিলাম আর যে এত বাড়াবাড়ি করলো তারই আমি জীবনের সব আমলগুলি ধ্বংস করে দিলাম প্রিয় বন্ধুরা তাই আসুন এ অধ্যায় থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি সে শিক্ষাটি হলো আল্লাহ সুবাহ আলার বিষয়ে বাড়াবাড়ি করে এই কসম খাওয়াটা হারাম তবে আমরা কয়েকটি সুরত বললাম যে আল্লাহ রবুল্লা আলমিন বা রাসুল সাল্লাম যেগুলি নিশ্চিত করে দিয়েছেন স্পষ্ট দলিলের আলোকে সেই দলিলের আলোকে যদি কেউ বলে থাকে তাহলে সেটি জায়জ হতে পারে উদাহরণস্বরূপ আমরা বললাম আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি সুপারিশ করার অনুমতি দেবেন তাই কেউ যদি বলে যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সুপারিশ করার অনুমতি দেবেন জায়েজ হবে অনুরূপভাবে আমরা বললাম যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে যে শিরকে লিপ্ত হয় আল্লাহ রবুল্লা আলমিন তাকে ক্ষমা করেন না তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো কোনো ব্যক্তিকে কেন্দ্রিক নয় এটি হলো সাধারণভাবে আমরা একটা বিধান হিসেবে বলতে পারি কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় প্রিয় বন্ধুরা তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি আমাদের আল্লাহ সুবাহানাহ তালার প্রতি শ্রদ্ধাশীল আল্লাহ সুবাহানাহ তালার প্রতি ইমান বা তার তাওহেদের সাথে বিষয়টি একটি সাংঘর্ষিক বিষয় হয়ে যায় তাই অবশ্যই আমাদেরকে এ বিষয়ে সতর্ক হয়ে এ বিষয়ে আমাদেরকে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে আমাদের মাধ্যমে যেন এমন কোনো আচরণ প্রকাশ না পায় যে আচরণের কারণে আমরা আল্লাহ সুবাহানব তালার উপর বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাই আল্লাহ আমাদেরকে সেক্ষেত্রে হেফাজত করুন প্রিয় দর্শক বৃন্দ এ পর্যায়ে আমরা আরেকটি অধ্যায় শিখব এই দর্শে লেখক রাহমাহল্লা তিনি পঁয়ষট্টিতম অধ্যায় বেঁধেছেন এ অধ্যায় তিনি আলোচনা নিয়ে এসেছেন বাবুন লাইস্তাশফা আবিল্লাহ আলা খালকিহি অধ্যায় হলো আল্লাহ সুবাহানাহ আলাকে কোনো মখলুকের কাছে সুপারিশকারী হিসাবে গণ্য করা বা ধরা যাবে না আল্লাহ সুবাহানাহ আলাকে কোনো মখলুকের কাছে সুপারিশকারী হিসাবে ধরা যাবে না বিষয়টি আমরা একটু ক্লিয়ারের জন্য বলতে চাই সুপারিশ আমরা সকলেই জানি সুপারিশ হলো একজনের জন্য অপরজনের কাছে একজনের কল্যাণ বা অকল্যাণ থেকে মুক্তির জন্য অপরজনের কাছে কিছু পেশ করা এটাকে সুপারিশ বলা হয় তো এই সুপারিশে তিন শ্রেণী হয় এক শ্রেণী হলো যার জন্য সুপারিশ করা হয় এ হলো সবচেয়ে নিম্ন শ্রেণী দ্বিতীয় শ্রেণী হলো যিনি সুপারিশ করেন ইনি হলেন মধ্যম শ্রেণী তৃতীয় শ্রেণী হলো যার কাছে সুপারিশ করা হয় ইনি হলেন সর্বোচ্চ পাওয়ারের শ্রেণী তো আমাদের যেগুলি সাধারণত সুপারিশের বিষয় এ উম্মাতের জন্য সুপারিশ যিনি করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তা আমরা হলাম সুপারিশ যাদের জন্য করা হয় আমরা তারা সুপারিশকারী হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি হলেন দ্বিতীয় শ্রেণী আমাদের চেয়ে তিনি সম্মানী এবং ওই পক্ষের কাছেও তিনি সম্মানী যার কাছে সুপারিশ করা হবে তিনি হলেন আল্লাহ সুবাহ তিনি হলেন সর্বোচ্চ পাওয়ারের সর্বক্ষমতার তার কাছেই সবাই দৌড়াবে অতএব তাহলে যার কাছে সুপারিশ করা হবে তিনি হবেন সর্বসময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি করবেন সুপারিশকারী যিনি হবেন তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নন তাহলে বিষয়টি হলো বাবুন লাইস্তাসফা বিল্লাহ আলা খালকিহি আল্লাহ সুবাহকে কোনো মখলুকের কাছে সুপারিশকারী হিসাবে দাঁড় করানো যাবে না এ প্রসঙ্গে এ অধ্যায় কারণ আল্লাহ সুবাহকে যদি সুপারিশকারী হিসাবে দাঁড় করি তাহলে যার কাছে সুপারিশ করা হবে তিনি হবেন সর্বক্ষমতার অধিকারী অতএব আল্লাহ তালাকে যদি কোনো মখলুকের কাছে সুপারিশকারী হিসাবে দাঁড় করি তাহলে ওই মখলুক হবেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আল্লাহ রবুল্লা আলমিন হবেন তার চেয়ে কম ক্ষমতার অধিকারী এটি কখনো আল্লাহ সুবাহানুয়া তাল্লার জন্য শোভা পায় না বরং এটি একটি ইমান ইসলাম বাতিল হয়ে যাওয়ার মতো একটি কাজ সুতরাং আল্লাহ সুবাহানুয়া তাল্লার কাছেই সুপারিশকারীরা যাবে তাকে কখনো সুপারিশকারী অন্যজনের কাছে বানানো কখনো যাওয়া যেতে পারে না মাখলুকেরা হবে সুপারিশকারী মাখলুক হবে যার জন্য সুপারিশ করা হয় কিন্তু খালেক আল্লাহ সুবাহ তিনি কোনোদিন সুপারিশকারীও হবেন না এবং তার জন্য কোনো সুপারিশও নয় আল্লাহ সুবাহ শান শৌকত মর্যাদা এসছে বহু ঊর্ধ্বে আল্লাহ রাবুল আলমিনকে তোমার সুপারিশকারী হিসেবে আমার কাছে দাঁড় করবে আল্লাহ আকবর সুবহানুল্লাহ সুবহানুল্লাহ এটা কখনো হতে পারে না প্রিয় বন্ধুরা তাই আসুন এ অধ্যায় থেকে আমরা আরেকটি বিষয় শিখলাম সে বিষয়টি হচ্ছে এই যা অবশ্যই পূর্বের অধ্যায়ে যেমন আমরা জানলাম যা আল্লাহ সুবাহ তালার ওপর কাউ কারো খবরদারি করা এটা কখনো শোভা পায় না এটা আল্লাহ রবুল্লা আলমিনের মানহানিকর বিষয় ঠিক তেমনইভাবে আল্লাহ সুবাহান হতালাকে কারো কাছে সুপারিশকারী হিসেবে দাঁড় করানো এটাও আল্লাহ সুবাহান তালার জন্য মানহানিকর বিষয় কারণ তিনি হলেন খাদিরুন আলা কুল্লি সেইন সর্ববিষয়ের উপর তিনি ক্ষমতাশীল তার উপরে কেউ ক্ষমতাশীল নয় অতএব তিনি কারো কাছে সুপারিশ করতে যাবেন এটা নয় বরং তিনি হলেন আল্লাহ রবুল আলমিন বলছেন ওলিল্লাহ ইসাফা আতু জামিয়া আল্লাহ সবহানতালা তিনি হলেন তো সব সুপারিশের একমত মালিক সুতরাং তার কাছেই সুপারিশের জন্য অন্যরা মখলুক ধর্ণা দিবে তিনি কখনো মখলুকের কাছে সুপারিশের জন্য নয় বা এই অধ্যায় আমরা বেশ কয়েকটি বিষয় পেলাম তার মধ্যে এক হলো আল্লাহ সুবাহানহতালাকে কারো কাছে কখনো সুপারিশকারী হিসেবে দাঁড় করানো যাবে না ঠিক অন্যভাবে আমরা আরও জানলাম আমরা আল্লাহ সুবাহান আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে দাঁড় করব যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সুপারিশের জন্য অনুমতি দিতে পারেন এমন ব্যক্তিদেরকেই মনে করব আমরা সুপারিশ সম্পর্কে সাফাআত সম্পর্কে এ বিষয়ে কয়েকটি আলোচনা কয়েকটি আমরা দর্শ নিয়েছি সেখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি আজকে আমাদের সুপারিশ সম্পর্কেও অহরহজে চিন্তা করা হয় মনে করা হয় যে অমুক আমার জন্য সুপারিশ করবেন এই করবেন না না কখনো নয় মনে করলেই শুধু তিনি সুপারিশ করার জন্য উপযুক্ত হয়ে যাবেন তা নয় আল্লাহ রবুল আলম বলছেন মান কার পাওয়ার রয়েছে কার ক্ষমতা রয়েছে আল্লাহ সুবাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশের জন্য সুপারিশ করবে অতএব সুপারিশ করার জন্য আমরা আগেই বলেছি সেটি হলো কোরআনুল কারিমে আল্লাহ রব আলম যেটি শর্ত দিয়েছেন তাহলে দুটি শর্ত এক হলো আল্লাহ সুবাহানতালার পক্ষ থেকে সুপারিশকারীর জন্য অনুমতি থাকতে হবে দ্বিতীয় হলো যিনি সুপারিশ করবেন এবং যার জন্য সুপারিশ করবে তাদের আল্লাহ সুবাহানতালার পক্ষ থেকে বা আল্লাহ সুবাহানতালার কাছে তাদের সন্তুষ্টি থাকতে হবে তাহলে সুপারিশ করা সম্ভব না হলে সম্ভব নয় প্রিয় বন্ধুরা আসুন আমরা যে অধ্যায় দুটি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 ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He faces.